অনেকেরই জানার থাকে আশুরার দিনে কি করণীয় আছে বিশেষ করে কিছু কিতাবে গ্রন্থে বিশেষ করে আমাদের দেশেও আছে মকসুদুল মমিন আছে এবং অন্য বাতের অন্য ভিন্ন মতাবলম্বী শিয়াদের লেখা কিছু বইয়ে আশুরার দিনে করণীয় নামে অনেক ভুল তথ্য ভরপুর আছে এ কারণে অনেকেরই স্পষ্টতা থাকে আশুরার দিনে করণীয় কি প্রথম কাজ আশুরার দিনে রসৌল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা হলো আশুরার দিনে রোজা রাখবে এই রোজা অনেক গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়ে রমজানের পরে আশুরার রোজা রাখতেন মুসলিম শরীফের বর্ণনায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়াম ইয়ৌমি আশুরা আহতাসিব আল্লাহ ইউকাফের আসানাতি কবলাহু আশুরার দিনের রোজায় আমি আল্লাহর পক্ষ থেকে আশা করি যে আল্লাহ তালা অতীতের এক বছরের গুণা মাফ করে দেবেন মিজির বর্ণনায় আছে এই দিনে আল্লাহ তাল্লাহ তাব আলা কৌমিন ওয়াতুবু আলা কৌমিন আখারিন কারো তৌবা কবুল করেছেন আবার তৌবা অন্যদের তৌবা কবুল করবেন এজন্য আসরের দিনে রোজা রাখা তৌবা করা আল্লাহ তালার কাছে গোনা মাফ চাওয়া রোজা রাখার বিষয়ে একটু স্পষ্ট করা এক বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একথা মুসনাদে আহমদের রবায়তে স্পষ্ট আছে নবী করিম সাল্লাম বলেছেন খালিফুল ইহুদ ইহুদিরা মুসা আলহ সালাতামের মুক্তির দিনকে কেন্দ্র করে আশুরায় একটা রোজা রাখে তোমরা তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো না সোম ইয়ৌমান কাবলাহু আউ বাদাহু মুসলিম শরীফে বর্ণনা আছে আসুম আলাইন বাকিত ইলা আম ইলা কাবিলিন লাসুমান্নাত্তা আছে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অর্থাৎ নয় তারিখেও রাখব মানে হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আশুরা রোজার এই ফজিলতপূর্ণ রোজার সাথে একতারও যোগ করে দিয়েছেন আশুরা রোজা শুধু একটা রোজা রাখবে না তার সাথে আরেকটা রোজা যোগ করো হয়তো নয় তারিখ এবং আশুরা দশ তারিখ দুই দিন দুটি রোজা আর না হলে দশ তারিখে আশুরা এবং এগারো তারিখ দুটি রোজা রাখো আশুরার এই ফজিলত থেকে বঞ্চিত হইও না খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা মুসলমানের আশুরার এই গুরুত্ব উপলব্ধি করে আশুরার দিনে রোজা রাখা উচিত শিয়াদের বা কারো কারো লেখায় একথা আছে যে আশুরার দিনে রোজা রাখবে না সুখ পালন করবে ভালো খাবে না কিন্তু রোজা রাখবে না এই বিবরণ তার তাদের বই পুস্তকে পানি খাওয়াবে নানা রকম কাজ এটা কিন্তু ইসলাম বিরোধী চিন্তা একটা কথা এখানে পাওয়া যায় হাদিসের বর্ণনায় যে আশুরার দিনে এই রোজাটা কেন এর ঐতিহাসিক তথ্য খুঁজতে গিয়ে বা এর কারণটা কি কেন আশুরার দিনে রোজা রাখার কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন এর প্রথম উত্তর তো হলো আল্লাহ তালা এই দিনকে গুরুত্বপূর্ণ রেখেছেন নবীজি সাল্লাহ সাল্লাম এটা জেনেছেন তাই নবী করিম সাল্লাহাম আল্লাহর পছন্দ অনুসারে রোজা রাখতে বলেছেন এই জন্য এটা গুরুত্বপূর্ণ রোজা রাখতে হয় বাকি আরেকটা হেকমতের মধ্যে দেখা যায় সেটা হলো হয়তো এর মাধ্যমে মুসা আলহিসাল্লাতামের সুন্নত মুসা আলাইসাল্লাম মুক্তি পেয়ে এদিনে শুকর আল্লাহর শকর আদায়ের জন্য রোজা রেখেছিলেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইসলাম ধর্মেও ওই ঐতিহাসিক এবং মুসা আলহ ইসলামের সুন্নতটাকে ইসলাম ধর্মেও বহাল রাখা হয়েছে ইসলাম ধর্মের তরিকা অনুসারে দ্বিতীয় যে আশুরার দিনে হজরত সঈদুনা হুসাইন আল্লাহ আনহুর শাহাদত হয়েছে সন্দেহে নিঃসন্দেহে এটা মুসলমানদের জন্য একটা দুঃখজনক হৃদয় বিদারক ইতিহাস কারণ একদিকে সৈয়দুনা হজরত হুসাইন রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লা ইসলামের প্রিয়তম সাহাবিদের একজন তার চেয়ে বড় হলো তিনি হলো তার আপন কলিজার টুকরা আপন দৌহিত্র তার মেয়ে সঈদাতুন্নিসা ফাতেমাত জাহরা রাজিউল্লাহ আনহার ছেলে তার সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহামের যে তার মর্যাদা সম্পর্কে যে বর্ণনাগুলো আছে বড় আশ্চর্য রসুল উল্লাহ সাল্লাহাম তাকে ধরে বলেছেন আল্লাহ আমি হাসান হুসেন দুজনকে ভালোবাসি আপনিও ভালোবেসে ফেলেন নবী করিম সাল্লাহাম বলেছেন আল্লাহ যে আমি তাদেরকে ভালোবাসি তাদের দুজনকে সুতরাং যে আমাকে ভালোবাসে সে যেন তাদেরকে ভালোবাসে রসুল্লাহ সাল্লাম বলেছেন হুসাইন মিন্নি ও আনামিন হুসাইন নজরুলকে একাকার হওয়ার কথা নবীজি সাল্লাহাম বলেছেন যে তাদেরকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসলো যে তাদের সাথে দুশ্মনী রাখবে সে আমার সাথেও দুশ্মনী রাখলো এই জন্য হজরত হুসাইন এই শাহাদতটা সমস্ত মুসলমানের জন্য বেদনাদায়ক দুঃখজনক সাহাবা একরামদের কাছেও তেমনই ছিল তেমনই কষ্টদায়ক ছিল কিন্তু এই কষ্ট এবং দুঃখের কারণে এই আশুরার দিনটাকে শোকাবহ শোকের দিন বানিয়ে ফেলার কোনো শিক্ষা ইসলামে নেই হ্যাঁ এই দুঃখ কষ্ট পাওয়ার এই দুঃখ কষ্ট প্রকাশের তরিকা হল রসুল্লাহ সাল্লাহ হুসাল্লাম যেদিন তার ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন চোখ দিয়ে পানি পড়ছিল সাহাবি আব্দুর রহমান জিজ্ঞেস করছেন করছিলেন ইয়া রসুল্লাহ আপনিও কাঁদেন তখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যেটা আসলে দুঃখ এবং সুখ প্রকাশের রসুল উল্লাহর সুন্নত সেটা হলো নবীজি বলেছিলেন ইন্নাল আইনা তাদমা ওয়াল কাল ইয়াহজান ওয়ালা নাকুল ইল্লা মা ইউরদি রব্বানা চোখ দিয়ে পানি তো পড়বে হৃদয় ব্যথিত হবে ব্যথা হৃদয়ে থাকবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় এমন কোনো কথা আমরা আমাদের মুখ দিয়ে বের করব না তো হুসেন রাজনের শাহাদতের এই দুঃখ কষ্ট মনে আছে মনে থাকবে এটার জন্য চোখে পানি আসবে কিন্তু এর জন্য আল্লাহর অসন্তুষ্টের কোনো কাজ ইসলামে নেই এমন কোনো কাজ আমরা করব না কারণ যদি কারো শাহাদত ও ইন্তেকাল কষ্টের কারণে এই দিনটা সুখের হয়ে যেত তাহলে তো তারও আগে হজরত রসুল্লাহ সাল্লামের উহুদের ময়দানে যেদিন তিনি আহত হয়েছিলেন তার পবিত্র দাঁত শহীদ হয়েছিল সেদিনটা শোকের দিন হতো যেদিন তার আপন চাচা প্রিয়তম খুব মহাব্বতে যে চাচা তার সাথে যেমন সঙ্গ দিয়েছিলেন ইসলামও গ্রহণ করেছিলেন হজরত সৈয়দুনা হামজা রাজিউল্লাহ আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করা হয় সেদিনটাও শোকের দিন হতো যেদিন হজরতে ওমর আব্দুল খত্তাব রাজিউল্লাহ আনহু খালিফাতুল মুসলিমিন এক ইহুদি গোলামের হাতে শহীদ হয়েছিলেন সেটাও ছিল চব্বিশ হিজড়ি মুহরমের মুহরম মাসের এক তারিখ সেদিনটাও শোকের দিন হতো যেদিন হজরতে আলী রাজিউল্লাহনুর হুসেন রাজুর বাবা আলী রাজিউল্লাহনুর শাহাদত হলো সেদিনও হতে পারত সেদিনটাও শোকের দিন হতো এভাবে ইসলামে শোকের দিনের কোনো শেষ থাকতো না বছর জুড়ে ইসলামে শোকের দিন থাকত শোকের কোনো নির্দিষ্ট দিন ইসলাম ধর্মে নির্দিষ্ট করা হয় না এজন্য আসুরার দিনে করণীয় হলো রোজা রাখবে আল্লাহর কাছে তৌবা করবে আর সাইদুনা হুসাইন রাজন শোক এবং দুঃখ এটা মুসলমানের মনে যে কোনো সময় থাকতে পারে এর জন্য কোনো দিন নির্দিষ্ট করার কোনো বিষয় এখানে নেই হ্যাঁ তার জন্য দোয়া করা তার সকলের জন্য দোয়া করেন সব সময় করবে এবং বিশেষ করে তার যে মিশন ছিল তার যে তরিকা সুন্নত ছিল যে কারণে তিনি কারবালা গিয়েছিলেন খালিফাতুল মুসলিমিন ওমর ফারুক ওম আবু বকর সিদ্দিক রাজ এবং খলিফাদের যে তরিকা যে সুন্নত খেলাফত আলা নবুয়া নবীজি যেভাবে দেশ চালিয়েছেন নবীর পরে হজরত আবু বকর ওমর ওসমান ও আলী রাজন যেভাবে খেলাফত পরিচালনা করে গিয়েছিলেন সাইদুনা হুসেন রাজনের মিশন ছিল ওইভাবে খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করা আমরা যদি তার আসল তার ভালোবাসার যদি তার প্রকৃত ভালোবাসা কেউ লালন করে তাহলে তার মাঝে থাকবে ওই দিনে আশুরার দিনে হোক আশুরার পরে হোক মহরমে হোক সারা বছরই হোক সে তার ওই মিশনটাকে পুনরায় প্রতিষ্ঠা এবং জিন্দা করার কথা মানুষ মনের মধ্যে যদি পোষণ করে এটা যদি সে তার চেতনার মধ্যে রাখে তবেই হবে তার আসল প্রকৃত অনুসরণ এবং ইসলামের অনুসরণ